আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সাহাবাই কেরামের ভিতরে আবার আরেকটি অংশ আছে আহালুল বায়াত তারা সাহাবাই কেরাম কিন্তু সাহাবাই কেরামের মধ্যে আরো খাস করে আরো বিশেষ মর্যাদার অধিকারী আহালুল বায়াত আহলে বায়াত রসুল্লাহ সাল্লি সাল্লামের যারা আহালুল বায়াত সে আহালুল বায়তদের ব্যাপারে আমাদের আকেইদা আমাদের বিশ্বাস কি হবে আহলুল বায়তের ব্যাপারে আল্লাহ কোরআনে কেরমের আয়াত নাজিল করেছেন সৌরা আল আহজাবের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবান বলেন আল্লাহ পাক হে আহলে বাইতরা আল্লাহ চান তোমাদের ভিতর থেকে সমস্ত ময়লা আবর্জনা দূর করে দিয়ে আল্লাহ তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবেন সোহান আল্লাহ আহলে বায়েতের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আহলে বায়েতের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন আল্লাহ রসুল সাল্লাম একদিন খোদবা দিচ্ছেন খোদবার মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন আম্মাবাদ ফাইনাল্লাহ সুবহান হুয়া বা উজিবা আম্মা বাদ বলে খোদবা শুরু করে নবিসাম বললেন যে আমার আশঙ্কা হচ্ছে আল্লাপাক যে কোনো সময় আমার কাছে আল্লাহর দুধ পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পরে আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে দিব অর্থাৎ আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে আমি এটা আশঙ্কা করতেছি তবে তোমাদেরকে আমি আমি চলে যাব রাসুল কিন্তু তোমাদেরকে এতিম রেখে যাব না তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাবো তোমাদের কাছে আমি আনা তার এখন ফেকমা সাকালাইন আমি তোমাদের কাছে দুইটি খুব ভারী মজবুত শক্ত জিনিস রেখে যাব আব্বালুহমা কিতাবল্লাহ এর এক নম্বরটা হলো আল্লাহর কিতাব তোমাদের কাছে আমি একটা আল্লাহর কিতাব রেখে যাব ফিহিল হুদা ওয়ানুর আল্লাহর এই কিতাবের ভিতরে হেদায়ত আছে নূরও আছে ফাখুজু বিহি ওয়াস্তাম বিহি আল্লাহর এই কিতাবটাকে শক্ত করে দৃঢ় করে তোমরা ধরে রাখবা এটা হলো প্রথম জিনিস আমি তোমাদের কাছে রেখে যাবো আরেকটা জিনিস রেখে যাব আলা উদাক্কেরো কোমল্লা হাফে আহলে বাইতি আলা উদাক্কেরো কোমল্লা হাফে আহলে বাইতি আলা উদাক্কেরো কোমল্লা হাফে আহলে বাইতি তিনবার বললেন যে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর কথা যে তোমরা সবসময় আমার আহলে বায়েত বিষয়ে খেয়াল রাখবে আহলে বায়েতকে তোমাদের কাছে রেখে যাচ্ছে তাহলে আহলুল বায়েত কোন কোন হাদিসে নবী সাল্লাম বলছেন কিতাবুল্লাহ আর সুন্নতে নবী মানে কোরআন রেখে যাচ্ছে হাদিস রেখে যাচ্ছে কিন্তু এই হাদিসে আল্লাহ রসুল বলছেন আল্লাহর কিতাব রেখে যাচ্ছি আর পাশাপাশি তোমাদের কাছে আহলে বায়েতদেরকে রেখে যাচ্ছে তাহলে এখানে নবী সাল্লাম বুঝাই দিলেন যে আহলে বায়েতের অনুসরণও তোমাদের জন্য অপরিহার্য যে আহলে বায়েত কখনো গুমরাহির দিকে যাবে না যে তোমরা আহলে বাইতের সাথে যদি সম্পৃক্ত থাকো তাও বোঝা যাবে তোমরা সঠিক হেদায়তের উপরে আসো আহলে বায়ত কারা আহলে বায়ত হলেন বনু হাসেমের যত মুমিন আছেন বনু হাসেমের অন্তর্ভুক্ত তারা সবাই আহলে বায়ত নবী সাল্লা ইসলামের স্ত্রী ছেলেমেয়েরা আহলে বায়ত এইটা হল আহলে বায়তের সীমারেখা বনু হাসেমের মধ্যে আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালহুমার বংশধর তারপরে জাফর ইবনে আবু তালেবের বংশধর তারপরে আকিল রাদি আল্লাহ তালানোর বংশধর আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালানোর বংশধর এরা হল বনু হাসেমের অন্তর্ভুক্ত আর নবী সাল্লাহ সাল্লামের যত স্ত্রী আছেন সবাই আহলে বায়েত নবী সাল্লা সাল্লামের ছেলেরা তো ছোটোবেলায় সব মারাই গেছেন তারাও আহলে বায়েত মেয়েরা যারা ছিলেন এবং তাদের বংশধর যারা আছেন এরাও আহলুল বায়েত এই আহলে বায়েত এরা আল্লাহ পাক যাদেরকে মর্যাদা দিয়েছেন এদেরকে নবী সাল্লা সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন বিভিন্ন হাতিসে এদের নির্দিষ্ট করা আছে কিন্তু পৃথিবীতে শিয়া সম্প্রদায় তারা সবাইকে বাদ দিয়ে দিছে আহলে বায়ের থেকে বাদ দিয়ে শুধু কয়েকজনকে নির্দিষ্ট করছে যে আলী রাদি আল্লাহ তালাহ ফাতেমা রাদি আল্লাহ রানহা হাসান রাদি আল্লাহ তালানহু হোসাইন রাদি আল্লাহ তালানহ এই চারজন তার সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একত্রিত করে তারা পাক পাঞ্জাতন বানিয়ে নিছে শিয়ারা পাক পাঞ্জাতন নাম শুনছেন না দেখবেন অনেক জায়গায় এরকম হাত একটা দেওয়া থাকে আঙ্গুল পাঁচটা থাকে এটা একটা সিরকি কনসেপ্ট সিরকি ধারণা যে এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বানাইছে তারা যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালানহা হাসান রাদিল্লাতরানু হোসাইন রাদিল্লাতরানু এই পাঁচজনকে নিয়ে পাক পাঞ্জাতন এই শেরকি কনসেপ্টটা এই ধারণাটা শিয়ারা আবিষ্কার করছে পর্যায়ক্রমে আবার আমাদের এদিকে চলে আসছে বাংলাদেশেও এরকম দেখা যায় এরকম পাক পাঞ্জাতনের ধারণা অনেকে বিশ্বাস করে হ্যাঁ তো এই যে আহলে বাহেদকে সীমাবদ্ধ করায় চারজনের মধ্যে কিন্তু আহলুসুন্না জামাতের আকিদা হলো এই চারজনের মধ্যে আহলুল বাহেদ সীমাবদ্ধ নয় নবী সাল্লামের স্ত্রীরাও আহলুল বায়েত নবী সাল্লামের অন্যান্য মেয়েরাও আহলে বায়েত তাদের বংশধররা আহলে বায়েত আবদুল্লাহ বিন আব্বাস আকিল জাফর বিন আবু তালেব এদের বংশধররাও আহলুল বায়েতের অন্তর্ভুক্ত তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম সেটি হলো হাসান রাদি আল্লাহ তালু হুসাইন রাদি আল্লাহ তালু তারা আহলে বায়েতের অন্তর্ভুক্ত সুতরাং তাদেরকে মহব্বত করা এটা উন্মতর উপরে ফরজ বাধ্যতামূলক তাদেরকে আমরা ভালোবাসবো তাদের আদর্শ তাদের আখলাক আমরা সবসময় অনুসরণ করব। এটা উন্মতের জন্য অপরিহার্য বিষয় তবে আহলে বাইতের ব্যাপারে অতিরঞ্জন বাড়াবাড়ি করা যাবে না ওই যে পাক পাঞ্জতন বানায় সিরকের দিকে দাবিত হওয়া যাবে না মানে মহব্বতের অতিরঞ্জন মহব্বতের যখন অতিরঞ্জন হয় অতিভক্তি হয় বাড়াবাড়ি হয় তখনই শির্কের দিকে যায় পৃথিবীতে যত শির্কের আবিষ্কার হয়েছে এগুলোর মূল গোড়া হলো অতিরঞ্জন ভাড়াবাড়ি যখন একজন আরেকজনকে ভালোবাসে ভালোবাসতে বাসতে এই ভালোবাসাটার অতিরঞ্জন করে ফেলে বাড়াবাড়ি করে ফেলে তখন এটা আস্তে আস্তে শিরকের দিকে চলে যায় এই জন্য আল্লাহ রসুল বলছেন খবরদার আমার ভালোবাসার ব্যাপারেও তোমরা বাড়াবাড়ি করিও না শয়তান শয়তান যেন আমার ভালোবাসা নিয়ে তোমাদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি করতে না পারে মানে এত বেশি আমাকে ভালোবাসলা ভালোবাসতে বাসতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিলা এবং বাংলাদেশে এইরকম কিছু মানুষ আছে অনেক মানুষ আছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ নাউজুবিল্লাহ মানে আল্লাহ রসুলামকে নিতে নিতে একবার আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছে যে কয় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ একই একই দুইটাই কয় আল্লাহ আর মোহাম্মদ আলাদা না নাউজুবিল্লাহ তাহলে এটা হলো মহব্বতের অতিরঞ্জন এজন্য আহলে বাইদকে আমরা ভালোবাসবো মহব্বত করব। কিন্তু মহব্বতের নামে অতিরঞ্জন করব না আমিন ইয়ারাবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত